শহীদ গাজীর খুনে আজাদির স্বপ্ন বুনে গর্বিত এ দেশ আমার তুমি আমার অহংকার তুমি আমার অহংকার ওগো জন্মভূমি আমার ওগো জন্মভূমি আমার শহীদ গাজীর খুনে আজাদির স্বপ্ন বুনে গর্বিত এ দেশ তুমি আমার অহংকার তুমি আমার অহংকার ওগো জন্মভূমি আমার ওগো জন্মভূমি আমার তুমি সবুজ পাতার ফাঁকে কৃষ্ণ চূড়ার লাল ফুল তুমি গ্রাম্য বধুর এলো চুল তুমি স্বপনে ভাসানো হৃদয় মাতানো বাসির সু তুমি শ্যামলি পায়ের রূপালী নুপু তুমি সবুজ পাতার ফাঁকে কৃষ্ণ চূড়ার লাল ফুল তুমি গ্রাম্য বধুর লোচুল তুমি স্বপনে ভাসানো হৃদয় মাতানো বাসির সুর তুমি শ্যামলি পায়ের রূপালী নুপুর তুমি আমার অহংকার তুমি আমার অহংকার ওগো জন্মভূমি আমার ওগো জন্মভূমি আমার তুমি পদ্ম পাতার বুকে ভরে রূপালি শিশির তুমি নির্ঝর নির্হিমনি তুমি সাঝের আকাশে মেঘের পাশে ছড়ানো শুভ্র আবির তুমি আশ্রয় নিবিড় প্রশান্তি তুমি পদ্ম পাতার বুকে ভোরের রূপালি শিশির তুমি নির্ঝর নির্হিমনীর তুমি সাঝের আকাশে মেঘের পাশে ছড়ানো শুভ্র আবির তুমি আশ্রয় নিবিড় প্রশান্তির তুমি আমার অহংকার তুমি আমার অহংকার ওগো জন্মভূমি আমার ওগো জন্মভূমি আমার শহীদ গাজির খুনে আজাদির স্বপ্ন বুনে গর্বিত এ দেশ আমার তুমি আমার অহংকার তুমি আমার অহংকার ওগো জন্মভূমি আমার ওগো জন্মভূমি আমার ওগো জন্মভূমি আমার ওগো জন্মভূমি আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস